বিড়ি সিগারেট গাজা হেরুন মাদক সেবন বন্ধ করুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন রাস্তাঘাটে ফেরায় ধূমপান কেহ করবেন না যানবাহনে গাড়ি ঘোড়ায় বিড়িতে আগুন দিবেন না রাস্তাঘাটে ফেরায় ধূমপান কেহ করবেন না যানবাহনে গাড়ি গোড়ায় বিড়িতে আগুন দিবেন না রাস্তাঘাটে চলাফেরায় ধূমপান কেহ করবেন না যানবাহনে গাড়ি গোড়ায় বিড়িতে আগুন দিবেন না দেশকে বাঁচান দশকে বাঁচান দেশকে বাঁচান হে দশকে বাঁচান সেই সাথে নিজেও বাঁচুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন বিড়ি সিগারেট গাজা হেরুন মাদক সেবন বন্ধ করুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন ধূমপান করলে ক্যান্সার হয় এই কথাটা যারাই লিখে চেয়ে দেখি বিড়ির আগুন জ্বলছে তাদের মুখে মুখে ধূমপান করলে ক্যান্সার হয় এই কথাটা যারাই লিখে চেয়ে দেখি বিড়ির আগুন জ্বলছে তাদের মুখে মুখে ধূমপান করলে ক্যান্সার হয় এই কথাটা যারাই লিখে চেয়ে দেখি বিড়ির আগুন জ্বলছে তাদের মুখে মুখে কথা কাজে মিল না রেখে কথা কাজে হে মিল না রেখে কেন অযথা মিথ্যে বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন বিড়ি সিগারেট গাজা হেরুন মাদক সেবন বন্ধ করুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন বিড়ি সিগারেট গাজা হেরুন মাদক সেবন বন্ধ করুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন এক বাক্যে সবাই মিলে নেশাকে না বলুন প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল কাদের বিপ্লবীর কথা সুর ও কণ্ঠে একটি চমৎকার জাগরণী সঙ্গীত